صلى الله عليه وسلم بها মহান আল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহ রবুল্লা আলমিন কিছু সালাত নামাজ ফরজ করেছেন কিছু নবী করিম সাল্লা সাল্লামের সন্ন্যাত নফল এভাবে নামাজ বা সলাতের ভাগ রয়েছে আজকে আলোচনা করব আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি সালাত নিয়ে তা হচ্ছে সলাতুল কসুফ বা সলাতুল খসুফ সূর্য বা চন্দ্র গ্রহণের সলাত সূর্য বা চন্দ্র গ্রহণের নামাজ এই গ্রহণকে আরবি ভাষায় কসুফ বলা হয় আর খসুফ বলা হয় কসুফ কাফ সিন ফা এর মানে হচ্ছে চন্দ্র সূর্য গ্রহণ আর খসুফ খা সিন ফা এর মানে হচ্ছে চন্দ্র সূর্য গ্রহণ তবে কোন কোন ভাষাবিদরা বলেছেন যে কাফ দিয়ে কাফ সিন ফা এটা সূর্যের সাথে খাস মানে সূর্যগ্রহণ যদি লাগে তো যে কাসাফাতিস শমস আর চন্দ্রগ্রহণের ক্ষেত্রে খা দিয়ে খাসাফাতিস হ্যাঁ। ও খাসাফাল কমার কোরআন কারিমে রয়েছে চন্দ্রগ্রহণের ক্ষেত্রে খা দিয়ে কোরআন আয়ত রয়েছে তবে একটির প্রয়োগ অন্যটির ক্ষেত্রে হয়েছে অর্থাৎ সূর্য গ্রহণের ক্ষেত্রে কাসাফা খাসাফা দুটোই ব্যবহৃত হয়েছে আর চন্দ্রগ্রহণের ক্ষেত্রেও কাসাফা আর খাসাফা দুটোই ব্যবহৃত হয়েছে বলছেন লেখক আহকাম ও সালাতিল কসুফ সূর্য বা চন্দ্রগ্রহণের সালাতের বিধিবিধান বা আহকাম আল কসুফ লোগাতান কসুফের শাব্দিক অর্থ আরবি ভাষায় আতাগাইয়র এলা সওয়াদ সূর্য বা চন্দ্র কালো হয়ে যাওয়া সূর্য বা চন্দ্রের এমনিতে এটা হচ্ছে শরীয়তি ভাষায় চলে গেল এমনি কসুফ কসুফ মানে হচ্ছে কোনো কিছু কালো হয়ে যাওয়া হ্যাঁ অন্য রং ছিল সেটা যদি কালো হয়ে যায় সেটা কি বলে কসুফ বলা এটা হচ্ছে শাব্দিক অর্থ আবিধানিক অর্থ অফিল ইস্তেলাহে শরীয়তের পরিভাষায় কসুফ বা খসুফ সূর্য বা চন্দ্রগ্রহণ এটা কাকে বলে এনহেজাব দাউ সে আবিল কামার সূর্য অথবা চন্দ্রের জ্যোতি আড় হয়ে যাওয়া আমাদের থেকে আড়ে হয়ে যাওয়া দিন অথবা পুরো সূর্য পুরো চন্দ্র অথবা আংশিক সূর্যের কিছু অংশ চন্দ্রের কিছু অংশ বেসাবাবিন গাইর মৌতাজ অসাধারণ কারণে এমনি সাধারণ কারণে সাধারণ কারণ এমনিতে অনেক সময় হ্যাঁ সামনে মেঘ আসলো কি হয়ে গেল আর সূর্য দেখা যায় না চন্দ্র দেখা যায় না ঠিক না অথবা ধুলোবালির কারণে খুব ধুলো উঠছে এই এলাকায় যারা বসবাস করেন দামাম সৌদি আরব পূর্ব এলাকায় জানেন যে এখানে কেমন ধুলো উড়ে গোবার তখন কিছুই দেখা যায়নি এগুলো হচ্ছে সাধারণ কারণ আর অসাধারণ কারণ হচ্ছে আল্লাহ রাবুল আলমিনের বড় ধরনের যে কারণ রয়েছে সূর্য এবং চন্দ্রগ্রহণের যেটা বলবে যে সূর্য চন্দ্রগ্রহণ কেন হয় সাইন্টিফিক দিক থেকে আরবিতে ইয়োকালো বলা হয় কাসাফাতি শামসো ও খাসাফাতি শামসো সূর্য গ্রহণ লেগেছে কাফ দিয়েও বলা হয় আর খা দিয়ে খাসাফাত বলা হয় সূর্য শামসটি আরবি ভাষায় স্ত্রীলিঙ্গ মহান্নাস এই জন্য খাসাফাত বা কাসাফাত আর চাঁদের ক্ষেত্রে বলা হয় খাসাফাল কামার ও কাসাফাল কামার দুটোই হয় যদি কোরআন একাডেমি খা দিয়ে উল্লিখিত হয়েছে কসুফ বা হুসুফ সূর্য বা চন্দ্র গ্রহণের নামাজের হুকুম কি ফরোজ অজেব না সুন্নাতে মোয়াক্কাদা না সুন্নাতে গায়ের মোয়াক্কাদা কি বলুন তো দেখি আপনার হ্যাঁ সন্নাতে মক্কাদ এমন সন্না যার তাকিদ রয়েছে সন্নাতে মক্কাদার অর্থ হচ্ছে এমন সন্না যে সন্ন্যত নবী করিম সাল্লাহাম আদায় করেছেন এবং আদায় করতে বলেছেন তাকিদ করেছেন তাকিদ ও সলাতুল কসুফ সন্ন্যতের মোয়াক্কাদা কসুফের সালাত হচ্ছে সন্ন্যতে মক্কাদা ওয়াজাহাবা বাদুল আলামা এলা উজু এটা হচ্ছে অধিকাংশ আলমাদের মত যে সন্ন্যতে মোয়াক্কাদা কিন্তু কিছু কিছু আলমারা এই মত পোষণ করেছেন যে সূর্য চন্দ্র গ্রহণের সালাদ পড়া ওয়াজিব ওয়াজিব আর ওয়াজিব আর ফরজে পার্থক্য নেই সঠিক মতে যেটা বাধ্যতামূলক করণীয় অবশ্যই করতে হবে সেটা হচ্ছে ওয়াজেব অথবা ফরজ কেন তারা ওয়াজেব ফরজ বলেছেন লে আমরিন নবী সাল্লাম বেহা কারণ শুধু নবী সাল্লাম পড়েননি বরং পড়ার সাথে সাথে হুকুম করেছেন যে তোমরা কি করো ফসাল্লু তোমরা যখন এইরকম সূর্য চন্দ্র গ্রহণ দেখবে তখন তোমরা কি করো সলাত আদায় করো ফাসাল্লু আর কোন রেবায়তে রয়েছে ফাফজাও এলা সলাতে ঝাঁপিয়ে পড়ো নামাজে নামাজে ঝাঁপিয়ে পড়ো দৌড় দাও নামাজের দিকে এসব হুকুম যখন করা হয়েছে তখন সেটা আর সন্নত নাই তাদের কাছে কি অজেব ফরজ অজেব ফরজ একদল আলমাদের কথা বলছে দ্বিতীয় মত গুরুত্বপূর্ণ নামাজ যদিও সেটি সঠিক মতে সন্ন্যতে মক্কাদার হাদিসগুলো আসবে যাতে নবী করিম সাল্লা সাল্লাম সালাত আদায় করতে হুকুম করেছেন ওয়ালাহা সূর্য চন্দ্র গ্রহণের দুটো কারণ রয়েছে দুটো কারণ রয়েছে সাবাব অনুসারে এই অনু ওয়াহুয়া তখফিফুল তখফিফুল এবাদ ও সাবাবন কাউনি সূর্য বা চন্দ্র যে গ্রহণ লাগে এর দুটো কারণ রয়েছে একটা হচ্ছে শরীয়তগত কারণ মানে কোরআনে বা দৃষ্টি বিধানগত শরীয়তের বিধানেও একটা কারণ রয়েছে নবী করিম সাল্লাহ যে কারণটি হাদিসে উল্লেখ করেছেন আর একটা হচ্ছে সৃষ্টিগত কারণ সাবাবন কৌনি সৃষ্টিগত কারণ সৃষ্টিগত কারণ সব ক্ষেত্রে হয়ে থাকে আমাদের মরণ হবে এটা লেখা আছে কিনা কোরআন হাদিস আছে কিনা আছে হবেই যদি কিছুই না ঘটে কোনো দুর্ঘটনা তো বিছানায় শুয়ে মরতে হবে হ্যাঁ মরণ হবে কিন্তু এই মরণের বিভিন্ন সময় বিভিন্ন কারণ তৈরি হয়ে যায় এটা হচ্ছে কি সৃষ্টিগত কারণ এটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল অথবা এরকম কিছু আর কিছু হয়ে গেল তার ফলে মারা গেল আঘাত খেলো কিছু পড়ে গেল এক কথায় ওটাও দুর্ঘটনা তো বলছেন যে একটি কারণ হচ্ছে সবাব অনুসারে এই শরীয়তগত কারণ মানে শরীয়তে কোরআন সন্নাতে যে কারণ বলা হয়েছে সূর্য বা চন্দ্রগ্রহণের সেটা হচ্ছে সংক্ষেপে ওহুয়া তফিফুল এবাদ সেটা হচ্ছে বান্দাদেরকে মানব জাতিকে ভীতি প্রদর্শন মানুষকে কি করা ভয় দেখানো সতর্ক সাবধান করা যে দেখো এই যে দেখছো না সূর্যের আলো নেই আলোহীন হয়ে গেছে চন্দ্র আলোহীন হয়ে গেছে এমন একটা সময় আসবে যে সেই সময় চিরকালের জন্য চন্দ্র সূর্যের আলোকে ছিনিয়ে নেওয়া হবে সারা পৃথিবী অন্ধকার হয়ে যাবে আসমান জমি সব ধ্বংস হয়ে যাবে আর তোমাকে আল্লাহর সামনে হাজির হইতে হবে হিসাব দেওয়ার জন্য মানুষকে ভয় দেখানো এটা হচ্ছে শরীয়গত কারণ এই সূর্য চন্দ্র গ্রহণ দিয়ে কিয়ামতের দিনে যে সেই দিন চন্দ্র খসে পড়ে যাবে সূর্য আলোহীন হয়ে যাবে যার সামসু কুবেরাত হ্যাঁ সূর্যকে কি করা হবে আলোহীন করে দেওয়া হবে আলো ছিনিয়ে নেওয়া হবে আল্লাহর বান্দাদেরকে বা মানব জাতিকে ভয় দেখানো এটা হচ্ছে শরীয়তি কারণ অসাবন কাউনি সৃষ্টিগত কারণ কেন হয় যেটা বিজ্ঞান বলে সেটা হচ্ছে ওয়াল কামার বিনিসবাতিল হসুফ একটা হচ্ছে চন্দ্রগ্রহণ আর একটা হচ্ছে সূর্য গ্রহণ ওয়াহাইলুল আতাল কামার বাইনা শামসে ওয়াল আরদে বিনিসবাতিল হসুফ বলছেন যে জমিন চলে আসা সূর্য এবং চন্দ্রের মাঝে সূর্য আর চন্দ্রের মাঝে কি চলে আসলো সবকিছু নিজ নিজ কক্ষে চলতে আছে ঠিক আছে না তো সূর্য আর চন্দ্র দুটো যা আছে চন্দ্র কিসে থেকে আলো নিচ্ছে সূর্য থেকে আলো নিচ্ছে সামনে মাঝখানে পড়ে গেল কি পৃথিবী তখন আর চন্দ্র কি পাচ্ছে না আলো পাচ্ছে না বিনিসবের খসুফ চন্দ্রগ্রহণ ক্ষেত্রে ওয়াহাইলুল্লাহ কামার বাইনা শামস আর্দ এই জমিনের ওপর কিসের আলো পড়ছে সূর্যের আলো পড়ছে আমরা যে পৃথিবীতে দিন হচ্ছে আর সবকিছু দেখছি হ্যাঁ, রাতে অন্ধকার দিনে আলো তো এটা সূর্যের আলোতে না তো এই পৃথিবী এবং কিসের মাঝে সূর্য আমাদের উপর আলো দিচ্ছে হ্যাঁ এই সূর্য আর পৃথিবীর মাঝখানে কি চলে আসে চাঁদ চলে আসে যখন চলে আসে তখন কি হয়ে যায় আলোটা আর ওই যে সূর্যের দেখতে পাই না যদি পুরোটা হয়ে চলে আসে তখন কি হয়ে যায় পুরো আমরা সূর্যের আলো দেখতে পাই না কালো হয়ে যায় আর যদি আংশিক হয় তাহলে তখন আংশিক মনে হয় তো এইভাবে সূর্য এবং চন্দ্র গ্রহণ হয়ে থাকে রসুল্লাহ সাল্লামের আমলে সূর্যগ্রহণ হয়েছে বলছেন ওলাম্মা কাসাফাতি শামসুফি আহদে রসুল্লাহ সাল্লাম রসুল্লাহাম জামানাই যখন সূর্যগ্রহণ লাগলো খারাজে আল মসজিদে মুসরে আন ফাজি আন আহ রসুল্লাহ সাল্লাম মসজিদে ছুটলেন দ্রুত বেগে এবং ঘাবড়িয়ে জি আল্লাহর ভয়ে কি জানি আল্লাহর আজাব না হয় কি জানি কেয়ামত না হয়ে যায় কারণ কেয়ামত সম্পর্কে আল্লাহ কাউকে জানাননি যে এতদিন পরে হবে নবী করিম সাল্লাম ভয় করেছেন যে কি জানি কেমত না হয়ে যায় আর আমাদের তো মোটে ভয় লাগে না পাপ করে যাচ্ছেন তবার নেই কখন যে পশ্চিম দিক থেকে সূর্য উঠে যায় সেই দিন সারা পৃথিবীর মানুষের সামনে তবা দরজা বন্ধ হয়ে যায় রাত্রে ঘুমিয়ে যাচ্ছেন বিনা তবাতে বিনা সংশোধনে এমন ছুটেছেন রসুল উল্লাহ মসজিদের দিকে যে এজুর রেদা তার চাদর হ্যাঁ ঝুলছে শরীর থেকে তার চাদরের খবর নেই চাদর গায়ে দিয়ে থাকলে অনেক সময় চাদর তো গায়ে দিয়ে থাকে আমরা এরকম করি ঠিক না কিন্তু যখন মানুষ দ্রুত বেগে কোথাও ছুটে তখন চাদর এইরকম হয়ে যায় হ্যাঁ খবর নেই ঝুলছে চাদর এই অবস্থায় রসুল্লাহাম কোন দিকে ছুটেছেন মসজিদের উদ্দেশ্যে নামাজ পড়ার জন্য ফাসাল্লা না সেখানে গিয়ে নামাজ পড়ালেন লোকজনকে কি করলেন লোকজনের সাথে সলাত আদায় করলেন ও আখবর আহম কত রাকাত সলাত সব বিস্তারিত আসছে এবং তাদেরকে জানালেন যে আন্নাল কুসুফা আয়াতুমিন আয়াতিল্লা সূর্য বা চন্দ্রগ্রহণ হচ্ছে আল্লাহর নিদর্শনাবলীর একটি নিদর্শন নিদর্শন মানে হচ্ছে আয়াতন মানে আয়াত দুই প্রকার যেমন একটু আগে বললাম যে সূর্য চন্দ্রগ্রহণের কারণ হচ্ছে দুই রকম একটা হচ্ছে শরীয়তগত একটা হচ্ছে সৃষ্টিগত আয়াত ঠিক আয়াত দুই প্রকার একটা হচ্ছে শরীয়তগত আয়াত আর একটা হচ্ছে সৃষ্টিগত আয়াত শরীয়তগত আয়াত মানে কোরআন করিমের আয়াত বা বিধিবিধান বললে গো আন্নিওয়ালা আয়া আমার পক্ষ থেকে পৌঁছে দাও যদি একটা আয়াত হোক মানে একটা ইসলামের কোন বিধিবিধান হুকুম হাকাম হোক তোমার জানা আছে তুমি যে জানা না তাকে জানিয়ে দাও শিখিয়ে দাও আয়াত অনুসার এই শরীয়তগত আয়াত কোরআন করিমের আয়াতগুলি অথবা নবী সাল্লাহ সাল্লামের হাদিসের কোন মাসলা মাসাইল কাউকে জানাচ্ছেন সেটাও বিধানের অর্থে ওতে সামিল কিন্তু আসল আয়াত হচ্ছে কোরআন করিমের আয়াত এটা হচ্ছে শরীয়তি আয়াত আয়াতকে আয়াতি বলি আমরা কোরআনে তাই না আর আরেকটি হচ্ছে সৃষ্টিগত আয়াত সৃষ্টিগত আয়াত মানে নিদর্শন নিদর্শন কাকে বলা হয় নিদর্শন যা দিয়ে কোনো কিছুকে জানা যায় তো এগুলি আল্লাহর নিদর্শন যখন বলবো তো আল্লাহর নিদর্শন মানে যা দিয়ে আল্লাহ রাবুল আলম সম্পর্কে জানা যায় কোরআনে কেরিমের আয়াত দিয়ে আমরা আল্লাহকে জানি আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করি তাই না নবী করিম সাল্লামের হাদিসের বিধিবিধান দিয়ে হ্যাঁ কি জানি আল্লাহ সম্পর্কে আল্লাহর ওয়াহাদানিয়াত সম্পর্কে আল্লাহর ইবাদতবন্দী সম্পর্কে আল্লাহর আদেশ নিষেধ সম্পর্কে জানি এটা হচ্ছে শরীয়তগত নিদর্শন যা দিয়ে আল্লাহ সম্পর্কে আল্লাহর দিন সম্পর্কে জানলাম সৃষ্টিগত আয়াত মানে পৃথিবীতে এমন কিছু ঘটা ঘটেছে বা ঘটছে বা ঘটবে যার মাধ্যমে সৃষ্টিকর্তাকে জানা যেতে পারে যার মাধ্যমে আল্লাহকে জানা যায় যে এসব এমনিতে হয়নি প্রাকৃতিক নয় এসব কর্নেওয়ালা কেউ আছেন তিনি আল্লাহ তিনি আল্লাহ যেমন রাত আল্লাহ নিদর্শন কে রাতের অন্ধকার নিয়ে আসলো দিন কে নিয়ে আসলো দিন নিদর্শন তাই না এই যে মানুষের সৃষ্টি নিদর্শন অফিল আর যে আয়াতুল্লিল মকিন নিন বলছেন জমিনে পৃথিবীতে বিশ্বাসীদের জন্য কি রয়েছে বহু নিদর্শন রয়েছে জ্ঞানীদের জন্য বহু শিক্ষণীয় বিষয় রয়েছে আল্লাহকে চেনার উপায় রয়েছে ইন্নাফি হালকে সামাওয়াতে বলার যে আকাশ সমূহ জমিন পাহাড় পর্বত এসবগুলি আল্লাহকে চেনার উপায় এমনিতে তৈরি হয়ে গেছে হ্যাঁ নাস্তিক যদি বলে যে বিশাল বিশাল আকাশ আর জমিন আর পাহাড় পর্বত নদী নালা সাগর মহাসাগর হ্যাঁ আর জল স্থল সবকিছু গাছপালা পশু পাখি সবকিছু হচ্ছে প্রাকৃতিক প্রাকৃতিক ভাবে কি হয়ে গেছে হয়ে গেছে তা আমি যদি বলি যে এই মোবাইলটা প্রাকৃতিক ভাবে তৈরি হয়ে গেছে আর প্রাকৃতিক ভাবে এখানে আমার টেবিলে চলে এসছে বিশ্বাস করবেন না আমাকে পাগল বলবেন হ্যাঁ আমাকে পাগল বলবেন না না বলে আমাকে পাগল মনে করেছেন আপনি কি বুঝাচ্ছেন আপনি বাঙাল বুঝাচ্ছেন বলবেন না জি হ্যাঁ এই জন্য নাস্তিকরা হচ্ছে পাগল বুঝলেন এবারে আয়াত সৃষ্টিগত আয়াত যা দিয়ে আল্লাহকে জানা যায় আল্লাহর দিনকে জানা যায় আল্লাহর বিধান বন্দীকে জানা যায় আর কি আয়াত বললাম বিধানগত আয়াত আর সৃষ্টিগত আয়াত যা দিয়ে আল্লাহ সম্পর্কে স্রষ্টা সম্পর্কে জ্ঞান অর্জন করা যায় তো এই যে চন্দ্র আলোহীন হয়ে গেল সূর্য আলোহীন হয়ে গেল এই যে বিশাল একটি বিষয় তা দিয়ে এটা স্পষ্ট হয় যে এগুলি হওয়ার পিছনে কোন শক্তি আছে যে শক্তিটা হচ্ছে কুদরাতুল্লাহ আল্লাহর ক্ষমতা আল্লাহর কুদরত তিনি আল্লাহ বহু আল্লাহ তিনি আল্লাহ তো নবী করিম সাল্লাম বলেছেন আন্নাল কৌসুফ আয়াত মিন আয়াতিল্লাহ এই সূর্য গ্রহণ হচ্ছে বা চন্দ্রগ্রহণ হচ্ছে আল্লাহর নিদর্শনাবলীর একটি অন্যতম নিদর্শন বেহি এবাদ তার বান্দাদেরকে আল্লাহ ভীতি প্রদর্শন করেন ভয় দেখান সতর্ক সাবধান হও কখন সারা পৃথিবী চিরকালের জন্য অন্ধকার হয়ে যাবে দুনিয়া ধ্বংস হয়ে যাবে ওয়ান্নাও কাদিয়া কোন ও সাবাবা নজুলে আজাবিন বিন্যাস আর হতে পারে যে এইটা আল্লাহর পক্ষ থেকে মানব জাতির পাপের কারণে তাদের উপর আজাবের কারণ হ্যাঁ আজাব আসতে পারে বিশাল কোন রকমের একটা ধ্বংস হতে পারে কিছু ও আমারা বেমা ইজিল এবং উল্লাস নির্দেশ দেন যে এই যে দেখা গেছে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ এটা কোনো বিচিত্র নয় যেটা আল্লাহর আজাব হইতে পারে এই আল্লাহর আজাব যাতে করে দূরীভূত হয় সরে যায় এমন না হয় যে বড় কিছু বিপদ আপদ আসছে আমরা তো ভাবি না যে এটা আজাব হইতে পারে যেমন আদ সম্প্রদায় কিভাবে ধ্বংস করেছিল আল্লাহ রাবুল্লাহ আলমিন আরব দেশে এখনো যদি মেঘ দেখে আকাশে আর বৃষ্টি হব হব কি যে খুশি আরব ছেলেদের সাথে বা আরব লোকদের সাথে মিশে দেখবেন আর তাদের সাথে মিশার দরকার নেই দেশে এত বৃষ্টি দেখতে পান এখানে গোটা বছর বৃষ্টি পান না একদিন যদি বৃষ্টি হইতে লাগে আপনাকে আমাকে কত আনন্দ লাগে লাগে না লাগে না তো আকাশে যদি মেঘ দেখি আরব দেশে আমরা দীর্ঘদিন যারা থাকছি কত আনন্দিত হই আমরা তাই বৃষ্টি হবে গোটা বছর বৃষ্টি দেখিনি সৌদি আরবে এসে বৃষ্টি দেখিনি নতুন এসে এক বছর হয়ে গেল বৃষ্টি দেখার জন্য কত যে তার কৌতূহল এই আদ সম্প্রদায় যখন দেখেছে ফালাম্মা রাও আর এদান মুস্তাকবিল আউদিয়াতেহীন সুরে আকাফে রয়েছে মেঘ উঠেছে ঘন মেঘ এই মেঘমালা দেখে তাদের খুশির শেষ নেই আলো হাজা আর একজন মমতেরো না আরে মেঘ উঠেছে অবশ্যই বৃষ্টি হবে খুশির শেষ নেই জাতির আল্লাহ বলছেন যে খুশি হয়েছ এটা তোমাদের জন্য রহমতের মেঘ না বলহা মস্তা জল তুমি বলহা মস্তা জল তুমি রে হন ফিহা আজাবুন আলিম যার জন্য তোমরা তাড়াহুড়া লাগিয়ে দিয়েছিলে ওই নবীকে চ্যালেঞ্জ করছিলে হ্যাঁ আর সম্প্রদায়ের নবীর নাম কি ছিল হুদ আলহিসাম হ্যাঁ। হুদ আলহিসামকে তারা চ্যালেঞ্জ করতো কোথায় হুদ তুমি যে মাঝে মাঝে আমাকে ধমকাও চমকা যে কখন আজাব চলে আসবে কখন আজাব চলে তবা করো কালিমা পড়ো আল্লাহর প্রতি ইমান নিয়ে আসো কই তোমার আজাব আসে না কেন আল্লাহ বলছে ওই যে তাড়াহুড়া করছিল না কই কই বলছিলে রিহুন এই ঝঞ্ঝা বায়ু ঘূর্ণিঝড় ফিহা আজাবুন আলিম যাতে মর্মান্তিক আজাব রয়েছে আসছে আজাব তো মেঘমালা যদি আজাবে রূপান্তরিত হইতে পারে সেটা আজাব ছিল কিন্তু ওরা ভেবেছিল যে আল্লাহ রহমত বর্ষিতে যাচ্ছে তো এই সূর্য গ্রহণ চন্দ্র গ্রহণ আল্লাহর আজাব হইতে পারে না এটা বিশাল ব্যাপার এটা তো মেঘমালার মতো না এটা বিশাল ব্যাপার সূর্য আলোহীন হয়ে গেছে চন্দ্র আলোহীন হয়ে গেছে জি এটাকে এত হালকা দেখবেন না যেমন আমরা মনে করছি একদল তো আনন্দিত আজকাল অধিকাংশ লোক কি আনন্দ আরে দেখ দেখ দেখ দেখ সূর্য চশমা তার চশমা খরিদ চলছে দামি দামি চশমা কিনে দেখ দেখ দেখ হয়তো আজাব ওই আদ সম্প্রদায় খুব খুশি হয়েছিল এরাও চশমা কিনে কিনে খুব হ্যাঁ খুশির সাথে দেখছে ওতে পারে ধ্বংস করে দেবে আল্লাহ বহু জাতি এভাবে ধ্বংস হয়েছে কল্পনা করতে পারিনি যে আমাদের আজাব আসতে যাচ্ছে বলছেন তাই যে নবী করিমসাল্লাম হুকুম দিয়েছেন যে এই আজাব যাতে দূর হয় সে ব্যবস্থা নাও সেটা হচ্ছে আল্লাহর কাছে হাজির হয় সলাত আদায় নামাজ পড়ো ফামার সলাতে ইন্দা এই সুতরাং এইরকমটা হলে সলাতের হুকুম করেছেন এক নামাজ পড়তে হবে দুই করতে বলেছেন তিন নম্বর হচ্ছে তবা আল্লাহর কাছে ক্ষমা চাইতে বলেছেন কয়টা হলো তিনটা চার নম্বর দান খায়রাত করতে বলেছেন পাঁচ নম্বর হচ্ছে ওয়াল ইদ এবং গোলামের যুগ ছিল যখন তো গোলাম স্বাধীন করো আল্লাহ সন্তুষ্টির জন্য এছাড়াও জিকির আজকার তসবি তাহলিল কোরআনের তেলাওয়াত কোরআন তেলাওয়াত হচ্ছে সর্বোত্তম জিকির কোরআনের তেলাওয়াত ইত্যাদি ওয়াগাইরা মিনাল আমাল ইসলে এছাড়াও অনেক নেক আমল রয়েছে নেক আমল জি যে কোনো নেক আমল হতে পারে বিশেষ করে এই আমল এবাদবন্দিগুলি কতক্ষণ পর্যন্ত সলাদ পড়বেন হাত্তাইয়ানকাশেফা মাবিন নাস যতক্ষণ পর্যন্ত মানুষের উপর যা এসেছে অর্থাৎ সূর্য বা চন্দ্র গ্রহণ লেগেছে সেটা সরে না যাবে দূর না হয়ে যাবে ফাফিল কুসুফে তাম্বিহুল্লিনাস ও তাফিফুল্লাহম এই সূর্য বা চন্দ্র গ্রহণ লাগলে এতে মানুষকে সতর্ক করা হয়েছে এবং ভয় দেখানো হয়েছে লিয়ার জিউ এল আল্লাহ যাতে করে আল্লাহর দিকে ফিরে আসে এবং আল্লাহকে ভয় করে আল্লাহর মোরাকাবা হচ্ছে আল্লাহ দেখছেন আল্লাহ সবকিছু জানছেন এটা হচ্ছে শরীয়তি মোরাকাবা আর একটা হচ্ছে হ্যাঁ, ভণ্ডদের মোরাকাবা পীরদের মোরাকাবাদ মানে ধ্যান ওই হিন্দুদের টার্মগুলি নিয়েছে আরবি তো এটাকে মোরাকাবা তারা বলে আর সেটা হচ্ছে হিন্দুদের ভাষা হচ্ছে ধ্যান করা হিন্দুদের সাধী সন্ন্যাসীরা ধ্যান করে আর পীর পীর সাহেব মোরাকাবাতে বসে আছেন মোরাকাবা না এগুলো হচ্ছে বিদাতি মোরাকাবা আর শরীয়তে মোরাকাবা রাকাবা ইয়ে রাকাবা মানে পর্যবেক্ষণ করা আল্লাহ আমাকে আপনাকে পর্যবেক্ষণ করছে সবকিছু দেখছেন হ্যাঁ আল্লাহ রবুল্লা আলমিনের দৃষ্টির বাইরে না তার জ্ঞানের বাইরে না তাকে থেকে কোনো কিছু লুকাইতে পারি না যেমন বিশ্বাস বলেছেন এহসান হচ্ছে যেমন ভাবে আল্লাহর ইবাদত করে যে জানো তুমি আর তুমি আল্লাহকে যেন দেখছো আর যদি তা না হয় তো কমপক্ষে এতটা একিন রাখো কি যেখানেই থাকি না কেন সবসময় আল্লাহ আমাকে দেখছেন সুতরাং আল্লাহর সামনে সব হচ্ছে যা পাপ হচ্ছে সবকিছু কিন্তু আল্লাহর সামনে হচ্ছে বাপ মায়ের সামনে পারছেন না এখানে কেউ পারবেন খুলেন তো একটা মহিলার ছবি এই লোকগুলির সামনে কেউ খুলবেন না যতই খারাপ লোক হন খুলবেন না এখানে কারণ একটা দিনের মজুরি আছে মানুষকে তো লজ্জা লাগে কিন্তু আল্লাহকে বলে লজ্জা লাগে না আল্লাহ তো সব দেখছেন এটা হচ্ছে মোরাকাবা শরীয়তে মোরাকাবা যাতে করে আল্লাহর ভয় পয়দা হয় আল্লাহর দিকে ফিরে আসে ও কানুফিল জাহিলিয়াতি তাকে দুন জাহিলিয়াতের যুগে কাফের মুশ্রেকদের একটি ভ্রান্ত ধারণা ছিল যে সূর্য গ্রহণ চন্দ্র গ্রহণ লাগে পৃথিবীতে বড় ধরনের কিছু ঘটলে সেটা হচ্ছে হয় কোনো বড় ব্যক্তি মারা গেছেন অথবা কোনো বড় ব্যক্তি ভূমিষ্ঠ হয়েছেন জন্ম নিয়েছেন কারো জন্মের খুশিতে এই রকম সূর্য চন্দ্রের অবস্থা হয়েছে অথবা কারো মৃত্যুর শোকে সূর্যচন্দ্র আলোহীন হয়ে গেছে আর ভাগ্য চক্রে নবী সাল্লামের আমলে যেই দিন সূর্য গ্রহণ লাগে ওই দিনে নবী সাল্লামের প্রিয় ছেলে এব্রাহিম রাজি আল্লাহ ইব্রাহিম ছেলে ছেলে নবী সাল্লামের তার এতেকাল হয় এই নবীর ছেলের এতেকালে কাফের মুশ্রেকদের যে ভ্রান্ত ধারণা ছিল তার বাহ্যিক সমর্থন হয়ে যায় কথা তো ঠিকই তাহলে নতুন নতুন যারা নিউ মুসলিম হয়েছে এখন দুর্বল মানে আছে ওরা মনে মনে ভেবে নিয়েছে যে হতে পারে আর আমাদের বাপদাদারা যে বলতো যে কোনো লোক মারা বড় কোনো ব্যক্তি মারা গেলে কি হয় শোকে শোকে সারা দুনিয়ার আসমান জমি ভেঙে পড়ে আর সূর্য আলোহীন হয়ে যায় চন্দ্র আলোহীন হয়ে যায় এই যে আজকে সূর্যের কি হয়েছে গ্রহণ লেগেছে আলোহীন হয়েছে কিসের কারণে নবী সাহায্যের ছেলে মারা গেছেন ওই জন্য এগুলি কুসংস্কার এরকম বহু কুসংস্কার আছে বহু শিরকার বেদাত আছে যেমন আমাদের মুসলিম সমাজে সূর্য চন্দ্র গ্রহণের ক্ষেত্রে হ্যাঁ, পেটে যদি বাচ্চা থাকে তাহলে বাইরে বেরোবে না একবারে কম্বল টম্বল জড়িয়ে ঘরের মধ্যে ঢুকে থাকো আর তারপর কোনো কিছু কাটবে না যদি তরকারি কেটে দেয় আর মাছ কেটে দেয় তো পেটের বাচ্চা কেটে যাবে এগুলো শিল্প এগুলো হচ্ছে কুলক্ষী বা অলক্ষী বা কুলক্ষণ কোনো কিছুকে কুলক্ষণ মনে করা বা অলক্ষী মনে করা এটাকে আরবি ভাষায় তেয়ারা বলা হয় নবী সাহেব তেয়ারা তো শিরকুন তেয়ারা তো শিরকুন কোনো কিছুকে অলক্ষী মনে করা অথবা কুলক্ষণ মনে করা হচ্ছে শির্ক যেমন ভোরে ভোরে বাড়ি থেকে বেরিয়েছি কুকুর দেখে অরে দিনটা খারাপ হ্যাঁ পেঁচার আওয়াজ শুনেছি আজকে কে যে মরবে আমাদের হ্যাঁ এখনো মহিলারা বলতে থাকে কাকে যে নিতে এসছে কোন বালায় যে এসছে গ্রামে পেঁচার আওয়াজ হ্যাঁ ইত্যাদি ইত্যাদি এগুলো সব সির্ক এগুলো হচ্ছে সির্ক এইরকম হাত থেকে থালা পড়ে গেছে বাড়িতে মেহমান আসছে শিরকি আঁকিটা গেল অলক্ষিক লক্ষণ জি হ্যাঁ এরকম বহু শিরকে ডুবে আছে আজকালকার মুসলিম সমাজ তো বলছিলাম আসল বিষয় দিকে আছে জাহিলিয়াতের যুগে লোকেরা এই ভ্রান্ত ধারণা রাখত যে আন্নাল কোসুফা ইয়াহসল ইন্দা বেলাদাতে আজিমিন আও মাউতে আজিমিন কোন বড় ব্যক্তির জন্ম উপলক্ষে অথবা মৃত্যু উপলক্ষে সূর্য বা চন্দ্রগ্রহণ হয়ে থাকে ফায়াবতাল্লা রসুর উল্লাহ আলিকাল এতে কাদ রসুর ইসলাম এই ভ্রান্ত ধারণাকে বাতিল ঘোষণা করলেন যে এটা হচ্ছে গুমরাহি ভ্রষ্টতা অবৈয়াল হেকমত আল এলাহিয়া এবং আল্লাহ রবুল আলমিনের যে এতে রহস্য হেকমত রয়েছে হেকমাত তত্ত্ব রয়েছে জি রহস্য যে কেন সূর্য চন্দ্র গ্রহণ হয় তা বর্ণনা করলেন সেটা হচ্ছে আল্লাহ তার ক্ষমতার বহি প্রকাশ ঘটান হ্যাঁ সুতরাং যে আল্লাহ রব্বুল আলমিনে বিশাল সূর্যের আলো ছিনিয়ে নিলেন চন্দ্রের আলো ছিনিয়ে নিলেন সে আল্লাহ রব্বুল আলমিন তোমার ওপর সক্ষম তোমাকে হাজির করতে সক্ষম তোমার হিসাব নিতে সক্ষম হ্যাঁ তুমি যেখানে বলাও না কেন আল্লাহর সামনে হাজির করবেন ইত্যাদি ইত্যাদি এইরকম বহু শিক্ষার বিষয় রয়েছে ফকাদ রাওয়াল বুখারি মুসলিম সেই বুখারি মুসলিমে হাদিস বর্ণনা করেছেন এই দুই ইমাম আবু মাসুদ আল আনসারি আল্লাহ তালু থেকে বর্ণিত হাদিস বলছেন ইনকাসাফাতি শামসা মাতা ইব্রাহিম ইবন নবী সাল্লাম সূর্য গ্রহণ লেগেছিল ওই দিনে যেই দিনে নবী সাল্লামের ছেলে ইব্রাহিমের ইন্তেকাল হয়ে যায় ওয়াকালান্নাস লোকেরা তখন বলতে শুরু করে কি ইনকাসাফাতি শামসুল্লিমাউতে ইব্রাহিম আজকে সূর্য গ্রহণ লেগেছে এই যে নবী ছেলে ইব্রাহিম মারা গেছে এই জন্য ফকাল আর শুনতে পেলেন যে এইরকম কল্পনা জল্পনা চলছে লোকজন বলছে সব কথা তখন খোদ শুরু করলেন মসজিদ নবীতে লোকজনকে ডেকে তারপরে যে কসুফের সালাত ওটা পড়লেন আর কি করলেন এই খুদবা বক্তব্য দিলেন খুদবা দাও সলাতুল কসুফের ক্ষেত্রে খুদবা দাও সন্না একটা সংক্ষিপ্ত আলোচনা করবেন সেখানকার লোকের ভাষায় যাতে ওরা বুঝে খুদবা মানে আবার মন্ত্র পাঠ না বাংলাদেশে যদি সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের সময় আরবিতে খুদ্া পড়ে আর যদি বা ইন্না আয়াতান মিন আয়াতিল্লাহ ফায়দা রায় তোমোহমা ফাফজাল সলাতে কি বুঝলো মন্ত্র পড়া হইল হ্যাঁ হিন্দুদের বেদের মন্ত্র আর বেদাতিদের আরবি ভাষার মন্ত্র অনারব কিচ্ছু বুঝে না সুতরাং জুমার খুদবা আর ঈদের খুদবা আর এই সূর্য চন্দ্র গ্রহণের খুদবা আরবি ভাষাই হইতে হবে এটা হচ্ছে এই হিন্দুদের মন্ত্র পাঠের মতো এতে কোনো লাভ নেই রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম কি করলেন সেই সময় বললেন খুদবা ইন কাসাফতি লোকেরা বলছে ইন ওয়াকালান্নাস লোকেরা ইন কাসাফতি শামসুল মত ইব্রাহিম মানুষরা বলতে শুরু করলো যে ইব্রাহিম মারা গেছে সেই জন্য সূর্য গ্রহণ লেগেছে রসুল্লাহাম বললেন ইন্না শামসাল কামার আয়াতান মিন আয়াতিল্লাহ নিশ্চয়ই সূর্য চন্দ্র আল্লাহর নিদর্শন সমূহের দুইটি বড় নিদর্শন লায়ন কাসিফানি লিমাউতে হায়াদিন ওয়ালালি হায়াতিহি কারো মৃত্যুর কারণে কারো ভূমিষ্ঠ হওয়ার কারণে জন্মের কারণে তাতে সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হয় না ফায়দারা আইতুম জালেকা এইরকম যদি পরিস্থিতি দেখো যে সূর্য বা চন্দ্রগ্রহণ লেগেছে ফাফজাউ এলা জিকিরিল্লাহ তাহলে তোমরা ঝাঁপিয়ে এসো আল্লাহকে স্মরণ করার জন্য জিকির আজকারের জন্য আর সলাতের উদ্দেশ্যে নামাজের জন্য ওয়াক্ত সলাতিল কসুফ সূর্য বা চন্দ্রগ্রহণের নামাজের টাইম সেটা শুরু হবে কখন থেকে অগ্রিম শুরু করবেন না এখনো লাগেনি শুরু করে দিয়েছেন এরকম নয় বলছে মেন ইবতিদাইল কৌসুফি এলা তাজাল্লি শুরু করে যখন দেখবেন যে সূর্য বা চন্দ্রগ্রহণ শুরু হয়ে গেছে আংশিক সামান্য শুরু হয়েছে শুরু করে দেবে পুরোটা আলোহীন হবে তখন না বা যতটা হওয়ার আগে হয়ে যাক তারপরে যখন মাইনাস হওয়া শুরু হবে তখন না যখন শুরু হয়েছে সূর্য চন্দ্রগ্রহণ তখন থেকেই সালাদ শুরু করে দেবেন কতক্ষণ পর্যন্ত চালাবেন লম্বা সালাদ চালিয়ে যায় এলাত্তা জ্বালিয়ে যতক্ষণ পর্যন্ত আলো ফিরে না এসেছে অর্থাৎ সূর্য চন্দ্রগ্রহণ শেষ না হয়েছে কারণ নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের হাদিস আয়সারদি আল্লাহ তালানাথে বর্ণিত বলছেন ফাইজারা আইতুম ফসল্লু যখন তোমরা এইরকমটা দেখবে যে সূর্য চন্দ্র গ্রহণ লেগেছে তখন তোমরা কি করো ফসল্লু সলাত আদায় করো হুকুম হলো না হলো না এই জন্য কিছু আলমারা বলেছেন যখন নবী সাল হুকুম করেছেন তাহলে তার হুকুম পালন করা হচ্ছে ওয়াজেব সুতরাং হ্যাঁ সূর্য চন্দ্র গ্রহণের নামাজ হচ্ছে ওয়াজেব এটা হচ্ছে কিছু আলমাদের মত কিন্তু অধিকাংশ আলমা বলছেন যে ফরজ হওয়ার অকাট্য কোন শক্ত দলিল নাই যার ফলে শুধু এই শব্দগুলি দিয়ে ফরজ বা অজব বলা যাবে না মোত্তাফকর বখারি মুসলিম হাদিস মগের আবিন সোবারদি আল্লাহ তালানো থেকে বর্ণিত হাদিস রয়েছে তাতে বলা হয়েছে ফায়দার আই তুমোহমা যখন তোমরা সূর্য বা চন্দ্র গ্রহণ দেখবে ফাদ উল্লাহ আল্লাহর কাছে দোয়া করো সালাত পেলাম আল্লাহ জিকির ফাজকরুল্লাহ ফজা জিকির তাহলে জিকির পেলাম হাদিসের শব্দগুলো দিয়ে আপনি আমলগুলো খোঁজ করেন জিকিরুল্লাহ পেলাম তাই না আল্লাহর জিকির আজকার সুন্নতি জিকির আজকার বেদাতি জিকির আজকার নয় যে একটু মহাব্বতের সাথে জিকির করেন সূর্য চন্দ্রগ্রহণ লেগেছে মহাব্বতের সাথে জিকির ওয়াজ মহাফিলে যে বেদাতি জিকির দেশি ওইটা চলবে না বোঝা গেছে না ওটা যেমন ওয়াজ মহফিলে বেদাত তেমনি সূর্য চন্দ্রগ্রহণের সময় যদি পড়েন সবাম বেদাত না বোঝা গেছে বেদাত সম্মিলিত জিকির বেদাত ওইরকম অসম্পূর্ণ বাক্যের জিকির হচ্ছে বেদাত কি বললেন তাহলে দোয়া করো নামাজ পেলাম জিকির পেলাম দোয়া পেলাম ওসাল্লু তোমরা সলাত দেখো হাতায়াঞ্জালিয়া যতক্ষণ পর্যন্ত আলো না ফিরে আসবে যতক্ষণ পর্যন্ত আলোকিত না হয়ে যাবে মানে সূর্য চন্দ্রে আলো না চলে আসবে মুত্তাফাকুন বখারি মুসলিম হাদিস ওয়ালা তুকজা সলাতুল কুসুফে আর একটা মাস ধরেন আপনি কাজে ব্যস্ত ছিলেন অনেকে ডিউটিতে কিন্তু আমরা তাই না সূর্য বা চন্দ্রগ্রহণের সময় ডিউটি শেষ করার পর ভাবছেন যে আজকে তো সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের নামাজটা পড়তে পারিনি এখন কাজা করিনি চলবে আচ্ছা, না না কাজা চলবে না সূর্য চন্দ্রগ্রহণের নামাজের কাজা চলবে না বলছে ওলা তুকজা সলাতুল কসুফে কসুফে সলাৎ কাজা করা যাবে না বাদা তাজাল্লি কসুফ শেষ হওয়ার পরে সূর্য চন্দ্রগ্রহণ শেষ হয়ে যাওয়ার পরে হ্যাঁ শেষ হয়নি এখনো কিছুটা আছে শুরু করে দেন নামাজ শুরু করে দেন আর মোটামুটি কতক্ষণ থাকতে পারে অতক্ষণে আপনি সালাদটা সেরে নেন আপনাকে জানিয়ে দেওয়া হয়েছে না সূর্য চন্দ্র গ্রহণের ইয়ে শেষ হয়ে সূর্য গ্রহণ শেষ হয়ে গেছে এখন আর নেই চন্দ্রগ্রহণ শেষ হয়ে গেছে তারপরে লম্বা সলাদ চালাইছেন চলবে না যখন আপনি জেনে গেছেন যে সূর্য চন্দ্রগ্রহণ কি হয়েছে শেষ হয়ে গেছে তখন নামাজকে সংক্ষেপ করে দিতে হবে কেন কাজা করা চলবে না লেফাওয়াতে লেহা তার স্থান আর নেই যেই ক্ষেত্র ক্ষেত্র একটা ক্ষেত্র তো আছে ও ক্ষেত্রটা নেই ক্ষেত্র শেষ হয়ে গেছে যেমন ঈদের সলাদ সম্পর্কে আর একটি মশলা যখন ঈদের এটা উদাহরণ দিয়ে বলছি এই মশলার বোঝার জন্য ঈদের চাঁদের খবর যদি জোহরের মাথার ওপর সূর্য আসার আগে আগে পেয়ে যান আর নামাজটা পড়ে নিতে পারেন তাহলে কি করবেন ঈদের সালাত পড়েন রমজান উনত্রিশ রমজানের পরে তিরিশ রমজানও হইতে পারে আবার প্রথম সওয়াল ঈদ উল ফিতরে হইতে পারে ঠিক কিনা খবর টবর পাননি রোজায় আছে তারপরে দুপুর বারোটা সাড়ে বারোটায় যখন মাথার উপর সূর্য গড়ে গেছে সেই সময় খবর পাচ্ছেন যে কি হয়েছে অমুক দেশে কি হয়েছে চাঁদ দেখা গেছে ঈদ হয়েছে এখন রোজা রাখা যায় সারাদিনের অধিকাংশ সময় তো রোজা রাখা হয়েছে আসর পরেও যদি খবর পান যে চাঁদ দেখা গেছে তাহলে কি করতে হবে রোজা ছেড়ে দিতে হবে রোজা ছেড়ে দিয়ে ঈদ করবেন ওই দিন না জোহরে সুতরাং ঈদ পড়া জওয়ালের আগেই হইতে হবে যেটা একেবারে সকাল হলে সবচেয়ে উত্তম কিন্তু সেটা জায়জ আছে নয়টা দশটা এগারোটা সময়গুলি পর্যন্ত জায়জ আছে কিন্তু যখনই মাথার উপর সূর্য চলে আসছে আর ঈদের সলাত আদে করার সময় নেই সুতরাং ঈদের সলাত আর সেই দিন হবে না কি করতে হবে রোজা শ্যাম ভঙ্গ করে দিতে হবে সেদিন ছেড়ে দিতে হবে কারণ আপনি নিশ্চিত হয়ে গেছেন যে এটা রমজান নয় এটা হচ্ছে সওয়াল মাসের দিন পরের দিনে কি করতে হবে সকালবেলা ঈদ করে নিতে হবে কারণ ওর ক্ষেত্রটা শেষ হয়ে গেছে আর ক্ষেত্র নেই ওই কথাই বলছেন যে যখন সূর্য চন্দ্রগ্রহণ শেষ হয়ে গেছে তারপরে যদি বলেন যে এখন তো আমি ডিউটি থেকে আসলাম তার নামাজটা পড়া হয়নি পড়েনি একটু সুন্নাতে মক্কাদা নামাজ তো জায়েজ বলবেন না জায়েজ নয় এখন কারণ এখন আর টাইম নেই ফাইন তাজাল্লাল ফাইন তাজাল্লাল কুসুফ কাবলা ইয়ালাম বিহি লাম লাম ইউসাল্লুলাহু ফাইন তাজাল্লাল কুসুফ কাবলা ইয়ালামু বিহি লাম ইউসাল্লুলাহু আচ্ছা অনেক সময় হয় কি আজকাল তো পত্র পত্রিকাতে খবর পেয়ে যাচ্ছেন যে এতটার সময় কি হবে সূর্য বা চন্দ্র গ্রহণ খবর টবর পাননি খবর পাচ্ছেন যে সময় সেই সময় সূর্যগ্রহণ শেষ হয়ে গেছে চন্দ্রগ্রহণ শেষ হয়ে গেছে আরে তো জানতাম না তো কি করবো নামাজটা পড়িনি তাহলে চলবে বলছেন না বলছেন ফাইন তাজাল্লাল কুসুফ কাবলাই আলাউবাহি এই সূর্য চন্দ্র গ্রহণ জানার আগে যদি কি হয়ে যায় সূর্য চন্দ্র গ্রহণ শেষ হয়ে যায় লাম ইউসাল্লাহ তাহলে এর জন্য আর সলাত আদায় করা যাবে না সেফাত সলাতিল কুসুফ চন্দ্র বা সূর্য গ্রহণের সলাতের বিবরণ বা নিয়ম কানুন কেমন হবে এমনি সলাতের চাইতে পার্থক্য আছে না সেম পার্থক্য আছে জানেন পার্থক্য জানেন হ্যাঁ জানেন তার ঠিক আছে অধিকাংশ ভাইরা জানেন আজকে ভালো করে জানেন এমনি সলাতে এক রাখাতে কত সেজদা দুই সেজদা রুকু কয়টা এক রুকু কিন্তু কসুফে হ্যাঁ দুই সেজদা ঠিক ওই রকমই দুই রুকু সোরা ফাতেহা দুইবার করে পড়তে হবে কেরাত দুইবার করে করতে হবে জি দিয়ে দিলাম প্রাথমিক এখন আসেন জি বলছেন যে সালাতুল কসুফ হচ্ছে এরকম হে সালিয়ারা কাতেন দুই রাকাত সালাত কসুফের নামাজ তাহলে কত সূর্য চন্দ্র গ্রহণের নামাজ হচ্ছে দুই রাকাত আচ্ছা এতে তেলাওত উচ্চ স্বরে হবে না আসতে রাত্রে চন্দ্রগ্রহণ তখন তো উচ্চ স্বরে হবে রাত্রে নামাজ উচ্চ স্বরে কিন্তু দিনে যদি হয় দিনে হইলে উচ্চ স্বরে যেমন ঈদের সলাত উচ্চ স্বরে জুমার সালাদ দিনে তো উচ্চ স্বরে ঠিক তেমনি সূর্যচন্দ্র চন্দ্র গ্রহণের নামাজ হচ্ছে কি উচ্চ স্বরে তেলাওয়াত উচ্চ স্বরে তেলাওয়াত কোন কোন সালাদগুলিতে রয়েছে এটা একটা আর কেন রয়েছে এটা হেকমতটা বুঝে নেন যেই সালাদগুলিতে যেই নামাজগুলিতে উচ্চ স্বরে কেরাত রয়েছে তাতে মুসল্লিদের সংখ্যা বেশি থাকে যখন অনেক সংখ্যায় মুসল্লিরা হাজির হয়েছে এই সময় একটা সুবর্ণ সুযোগ যে এদেরকে কিছু কোরআন আল্লাহর কালাম শুনিয়ে দেওয়া হোক আর আসল হচ্ছে যে একজন মুসলিম আল্লাহর কালাম বুঝবে যে আল্লাহ তাদেরকে কি বলতে চাইছেন বোঝা গেছে না মনে মনে তেলাওত হলে তার শোনা হচ্ছে না যাতে করে ওর থেকে নসিহা নিতে পারে ওর থেকে উপদেশ নিতে পারে ওতে থেকে তাদের ইমান তাজা হইতে পারে এটা হচ্ছে উদ্দেশ্য জুমার সলাট অনেক লোক এমনি অক্তিয়া নামাজের জোহরে আর কয়জন কিন্তু জুমার কত গুণ বেশি সুতরাং জোরে তেলাওত লোকেরা শোনুক এবং কিছু আয়াত থেকে কিছু শিখুক আল্লাহ খেতাব আল্লাহ সম্বোধন আল্লাহ কি বলতে চাইছেন তাদেরকে ঈদের নামাজ অনেক লোক শোনুক তেলাওত জি হ্যাঁ জানুক আল্লাহর কালামে কি বলা হচ্ছে এইরকমই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণে অনেক লোকেরা হাজির হয়েছে জি হ্যাঁ কারণ এই পাঞ্জেগানা মসজিদ প্রত্যেকটা মসজিদে মসজিদে সলাতুল কসুফ না হয়তো মাঝে মধ্যে কিছু কিছু মসজিদ হচ্ছে সব মসজিদে তার ফলে অনেক লোকই সেখানে হাজির হবে এটা হচ্ছে আসলে শরীয়ত সম্মত বিষয় আজকাল লোকের হাজির হচ্ছে না সেটা লোকজনের ব্যস্ততার গাফিলতি তো বলছেন যে দুই রাখা সলাত হবে ইয়াজহার কাউলাইল ওলামা ওলামাদের দুটি মত রয়েছে পরস্পর বিরোধী তার মধ্যে সঠিক মতে উচ্চস্তরে কেরাত হবে দিনে হোক অথবা রাতে হোক সূর্য চন্দ্র গ্রহণের নামাজে কি হবে তেলাওয়াত উচ্চ স্বরে হবে ভয়া কারফির রাকাতিল উল আল ফাতেহা প্রথম রাকাতে সুরা ফাতেহা পড়বে আর তারপরে অসুরাতান তউলা আর লম্বা একটা সুরা হয় লম্বা সুরা পড়েন আর না হইলে যেগুলো ছোট সুরা সেগুলি অনেকগুলি পড়েন এটা করা যেতে পারে তবে লম্বা সুরা উল্লাহ শাসনা পড়েছেন তা সুরাতিল বাকারা যেমন সুরে বাকারা আউকাদুরাহ অথবা সুরা বাকারার মতো সুরা আলে ইমরান নেসা হ্যাঁ মায়েরা আরাফ বড় বড় সুরা সুম্মাইয়ার খাও রুকু গেলে তারপরে লম্বা রুকু করবে লম্বা রুকুও লম্বা হবে জীবনে পড়েছেন কেউ আছে কেউ দেখি হাত উঠান তো দেখি কেউ পড়েছেন হ্যাঁ আজকে পড়েছেন মাশাল্লাহ তিনটা হাত দেখলাম মাশাল্লাহ ওইদিকে দুটো হাত উঠেছে মাশাল্লাহ লম্বা রুকু সোম্যার ফাওর আসাও তারপরে মাথা উঠাবে ওয়া কুলু আর বলবে সামি আল্লাহ হামিদ আর রব্বানা আলাকাল হাম রব্বানা আলাকাল হাম বা দা এতে দালে ওঠার পরে অন্য অন্য নামাজের মতো তাহলে রুকু হয়ে গেল কয় রুকু হইল এক রুকু হইল ঠিক না তারপরে সোম্মাই আকরাল ফাতেহা তারপর এই রুকু করার পরে রুকুতে হওয়ার পরে আবার সুরা ফাতেহা পড়বেন দ্বিতীয়বার সুরা ফাতেহা আর আর একটি সুরা পড়বেন কিন্তু প্রথম যে সুরা লম্বা সুরা পড়েছে ওর চাইতে একটু কম ওর চাইতে একটু কম দুন আল উলা প্রথমটার চাইতে একটু কম বেকাদের সুরাত আল ইমরান যেমন প্রথম রাখা প্রথমবারে সুরা ফাতেহার পরে কি পড়েছেন সুরা বাকারা যেমন তাহলে এবার পড়েন সুরায় আলে আমরান তারপর রুকু রুকু লম্বা রুকু করবেন রুকুল আওয়াল কিন্তু প্রথম যে রুকুটা করেছেন তার চাইতে ছোট হবে আসো তারপর মাথা বলবেন সুমি আল্লাহ মোবারকান তার এছাড়াও রয়েছে মিল আসামাওয়াতে অমিল আল আর্জ অমিল আমা বাইনাহমা অমিল আমা শেত আমিন শাইন বাদু ওয়াল হ্যাঁ আতাইত এসব লম্বা লম্বা দোয়া রয়েছে এমনি নামাজও বলতে পারেন বিশেষ করে নামাজে তারপরে বা এমনি আপনার সুন্নত নামাজ এগুলোতে অথবা এমন যদি মনে করে যে আমার মুসল্লিরা সবাই লম্বা নামাজ পড়তে পারবে আর এই দোয়াগুলি যদি পড়ে তাহলে সন্না এগুলো শুধু রব্বানা আল্লাহ আমাদের পুঁজি হইলে এতটুকু সামি আল্লাহ হামিদ রব্বানা এত শর্ট পুঁজি থাকলে হবে না আরো কিছু পুঁজি বাড়ান এগুলিও শোন না তাই বলছে মিল আসামায় অমিল আল আছে সামাওয়াতে উদিও আছে বিভিন্ন রকম ভাবে গুলো এসছে অমিল আমাশের আমিন সাইন বাধু এতটুকু বলেছেন কিন্তু যেগুলো বললাম সেগুলো আছে অন্য হাদিসে ওয়াহমাদুল্লাহ বেমা ওয়ারাদা যা হাদিসে বর্ণিত হয়েছে সেগুলি বলে আল্লাহর প্রশংসা গুণগান করবে ইঙ্গিত করে যে দোয়াগুলি বললাম ওইদিকে তারপরেও দীর্ঘক্ষণ যেহেতু দাঁড়িয়ে আসা রুখ থেকে উঠে সুতরাং লেরব্বি আলহামদ লেরব্বি আলহামদ লেরব্বি আলহামদ রব্বানা আলহামদ রব্বানা আলহামদ রব্বানা আলহামদ করতে থাকে না বেশি কিছু মুখস্থ না থাকলে তারপরে দুইটি লম্বা সেজদা করেন আর দুই সেজদার মাঝে লম্বা বসবেন দুই সেজদার মাঝে বৈঠকটা লম্বা করবেন ওই অতিল জুলুস বাইনা সাজদা তাই দুই সেজদার মাঝে লম্বা সময় ধরে দীর্ঘ সময় ধরে বসবেন ওয়াদ ও বেমা ওয়ারাদ আর যা কিছু বর্ণিত হয়েছে ওই দোয়াগুলি করবে আল্লাহ মকফলি ওয়ারহামনি ওয়াহেদিনী ওয়াফনি ওয়ারজুকনি ওয়াজবরনি ওয়ারফানি বিভিন্ন শব্দগুলি আছে সবগুলি বলবেন সুমাইসালি রাকাত স্থানে তারপরে দ্বিতীয় রাকাত পড়বেন কাল উলা প্রথম রাকাতের মতো বেরুকু আইনে তাউল আইনে দুই লম্বা রুকু আর দুই লম্বা সেজদা তাহলে এক রাখাতে দুই রুকু দুই সেজদা কামা ফালা ফির রাকাতুল্লাহ যেমন প্রথম রাখাতে করে সোম্মা এটা শাহাদ তারপরে তাসাহদ পড়বেন তাসাহদ মানে তাসাহদ মানে কি আত্মাহাত পড়া আত্মাহাতকে তাসাহদ কেন বলা হয় হ্যাঁ? তাতে রয়েছে আসাদু আল্লাহ ইহিল্লাহ আসাদু আল্লাহ মোহাম্মদ আব্দু রাসুল যে আল্লাহর ওয়াহাদানিয়ত একত্রের শাহাদা সাক্ষ্য প্রদান আর রসুল উল্লাহামের রেসালাতের নবুয়াতের সাক্ষ্য প্রদান এই যে দুটো শাহাদাতাইন রয়েছে আশাহাদ বলছেন ওখান থেকে তার তা শাহুদ তাসাহদ মানে সাক্ষী দেওয়া তাসাহদ মানে হচ্ছে সাক্ষী দেওয়া আর তারপরে সলাত নবী হ্যাঁ দরুদ পড়বেন আর দরুদ ইব্রাহিম আল্লাহ সাল্লাহ মোহাম্মদ আল্লাহ বারিক মাহমুদ হামিদ মজিদ ওয়াইসাল্লেমো আর তার সাথে সাথে দোয়াই মাসুরাগুলি বিভিন্ন দোয়াই মাসুরা তার মধ্যে চারটি জিনিস থেকে পানা চাও আশ্রয় কামনা করা আল্লাহ আউজুবেকা মিনাজাবিল কাবরি অমিন আজাবে জাহান্নাম অমিন ফিতনাতিল মাসিদ নজ্জাল অমিন ফিতনাতিল মাহি আল মামাত আর কিছু রেওয়ায়তে রয়েছে বুখারিতে রয়েছে অমিন আলমা আসামে আলমা গ্রাম জি পাঁচ নম্বরে অমিন আলমা আসামে অলমাগ্রাম এই দোয়াটি মুখস্থ করে নেবেন কারণ বাংলাদেশের মানুষ ভারতের মানুষরা যারা মজহাবের ওপর থেকেছেন তাদেরকে এই সহি দুয়াটি মুখস্থই করানো হয় না যার ফলে এরা বুঝেই না যে দুয়াই মাসুরা মানে কি দুয়াই মাসুরা মানে একটি দোয়া অনলি কি আল্লাহ তো নাফসি জুলমান কাসিরা ওয়ালাই ফেরো জুনুবা ইল্লান্ত ব্যাস এটাই হলো পুঁজি এটা হলো পুঁজি অথচ দোয়ায় মাসুরা মানে হাদিসে বর্ণিত দোয়া মাসুরা মানে কি আসার মানে হাদিস মানে হাদিস মানে হাদিস খাবার মানে হাদিস আর আসার মানে হাদিস আসারে এসেছে আসার এসে মানে হাদিসে এসেছে তো আসার থেকে মাসুর মানে বর্ণিত যা বর্ণিত কার থেকে বর্ণিত নবী করিম সাল্লাম থেকে বর্ণিত নবী সাল্লাম থেকে বর্ণিত শুধু আল্লাহ নিজালাম তো নফসিনা নবিসাম বর্ণিত যে এখানে পড়তেন আল্লাহ আজাবিল কবরে অজুগেন আজাবে জাহান্নাম ইত্যাদি ইত্যাদি ঠিক না নবী নবিসাম বর্ণিত এখানে বানাতেন আতেন আফি দুনিয়া হাসান অফিল আখরাতে হাসানা ওয়াকেন আজাবান্নার নবী করিম সাল্লা সাল্লাম থেকে এখানে অনেক দুয়ার প্রমাণ রয়েছে এছাড়াও বলেছেন তোমাদের যা মন চাই তাই চাও ইচ্ছা মতো চাইতে পারেন তো যাই হোক দোয়াগুলো মুখস্থ করার চেষ্টা করবেন এবং এখানে শুধু একটা দোয়া পড়ে সেরে দিবেন না যখন একা নামাজ পড়ছেন তখন লম্বা দোয়া পড়বেন অনেকগুলি দোয়া করবেন দোয়া নামাজের ভিতরে বেশি কবুল হয় নামাজের বাইরের তুলনায় এই কথাটি আমার দেশে আরাম সময় শিখায় না কথা বোঝা গেছে কিনা আপনার এখানে যেভাবে ফ্রি একটা উদাহরণ যেভাবে ফ্রি হয়ে এখানে মাসলা মাসাইল জানতে পারবেন আপনি রাস্তাঘাটে পাবেন হ্যাঁ ওইভাবে আপনাকে সময় দেওয়া সম্ভব হবে কখনো সবাই দেওয়া সম্ভব হবে না সেখানে ওইটা চলবে না কিন্তু এইখানে দিল খুলে জিজ্ঞেস করলেন তাই না তারপরে কোন একজন বড় ব্যক্তির কাছে গেছেন আপনি রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে রাষ্ট্রপতি ভবনে আর যাওয়ার পরে আপনার আর্জি নিয়ে গেছেন আপনার ছেলের চাকরি বাকরি বা কোনো একটা কেসে আপনার জুলম অত্যাচার ইত্যাদি আপনার যাতে জুলমের অবসান ঘটে গেছেন তো যাওয়ার পরে যখন আপনাকে পার্সোনাল অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে কথা বলার জন্য তখন আপনার আর্জি দরখাস্ত পেশ করবেন না ওখান থেকে উঠে বাইরে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে সাক্ষাতের জন্য পার্সোনাল তখন না কথা বলবেন তখন না কথা বলে যদি বলেন না এখন কথা বলবো থাক এখন একটু তিনি কি বলছেন তা শুনলাম আর চলে যায় গেটের বাইরে যাওয়ার পরে বাইরে থেকে বলবো হ্যাঁ তাই না মাননীয় রাষ্ট্রপতি সাহেব আমার ছেলেটা বেকার আছে একটু চাকরি দিন বাইরে গিয়ে বলছে গেটের বাইরে গিয়ে কাজ হবে তো যারা নামাজের বাইরে মোনাজাত করে কিন্তু নামাজের ভিতরে মোনাজাত তৌফিক হয় না তাদের উদাহরণটা ঠিক হয়ে বুঝতে পারছেন আমার কথা কারণ হাদিস রয়েছে ইন্নাল মুসল্লি ইজাসাল্লাহ মুসল্লি যখন সলাতে থাকে নামাজ পড়ে ইউনাজি রব্য তখন রবের সাথে চুপি সারে কথা বলে পার্সোনাল অ্যাপয়েন্টমেন্টে থাকে এখন পার্সোনাল আপনার সাথে আল্লাহর কথা চলছে নামাজের ভিতরে কিন্তু সালাম ফিরা হলে চুপিসারে কথা বলা শেষ এখন গেট আউট সালাম ফেরার পরে কি গেট আউট বাইরে যান এখন সামাজ শেষ হয়ে গেছে আপনার জন্য এখন টেলিফোন রিসিভ করা হালাল হয়ে গেছে এখান থেকে চলে যাওয়া হালাল করা হয়েছে কথা বলা হালাল হয়ে গেছে সুতরাং আল্লাহর সাথে আর পার্সোনাল সাক্ষাৎ নেই এখন কিন্তু এইসব বিষয়গুলি তো বেদাতি আলেম সমাজও বুঝে না আর জনগণকে বুঝতেও দেয় না যার ফলে বেদাতি মোনাজাত নিয়ে পড়ে আছে আর আসল সময়টাই আল্লাহর কাছে কিছু চাইল না অভ্যাস চেঞ্জ করেন অভ্যাস চেঞ্জ করেন দেয় বেশি বেশি চান তারপর আত্মাহা দুরুদের পরে বেশি বেশি চান সালামের আগে বেশি বেশি চান আল্লাহর কাছে আল্লাহর কাছে চাওয়ার জন্য জরুরি নেই যে সবসময় হাত উঠিতে হবে কখন হাত উঠিয়েও যেমন দোয়া করা যায় আর বিনা হাত উঠিয়ে আমরা অনেক দোয়াই করি বিনা হাত উঠিয়ে অনেক দোয়াই করি স্বামী স্ত্রী মিলনের আগের দোয়া হাত উঠিয়ে দোয়া নাকি বাথরুমে যাওয়ার দোয়া আল্লাহ খুব সাল খাবার হাতুড়ি করেন নাকি হ্যাঁ উজুর করে দোয়া উঠিয়ে করেন নাকি ইত্যাদি ইত্যাদি বহু দোয়া সংখ্যা গাড়িতে চড়া দোয়া উঠিয়ে করেন নাকি হ্যাঁ তাহলে অসংখ্য দোয়া রয়েছে তো দোয়ার জন্য হাত উঠানো কোথাও শর্ত নাই তবে মাঝে মধ্যে হাত উঠিয়ে দোয়া করবেন আর মাঝে মধ্যে বিনা হাত উঠা যেই জায়গাগুলিতে নবী সাল্লাহ এর ফর্মুলাটা জেনে নিতে হবে যেই জায়গাগুলিতে নবী সাল দোয়া করেছেন আর হাত উঠানি আপনি হাত উঠতে পারবেন না নবী সাসমা সালাম ফেরার পরে দোয়া কি আজকার করেছেন মেলাগুলো দোয়া আছে কিন্তু হাত উঠিয়ে করেন সুতরাং আপনি হাত উঠতে পারবেন এই জন্য ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত বেদা সন্ন্যত নাই কারণ এই জায়গাগুলিতে দোয়াগুলি পড়েছেন রসুল্লাহাম কিন্তু হাত উঠিয়ে নাই আর মুক্তাদিরা সাহাবিরা আমিন আমিন বলেন নাই তো আপনাকে এই অধিকার কে দিলে আপনি সম্মিলিত মোনাজাত করবেন বুঝতে পারছেন যুক্তিগুলো জি কিন্তু ধরেন এমন জায়গায় যেখানে নবী সাল্লাম হাত উঠাননি কিন্তু ওই জায়গাতে এমনি ওপেন জায়গা এমন কোন খাস জায়গা নাই নামাজের পরে অথবা মাহফিলের পরে এই যে মাহফিলের পরে আমাদের দেশের লোকেরা কি করে এটা মোনাজাত ধরলো তার নবী শাসন মাহফিল করেছেন না করেন নাই মাহফিল করেছেন মাহফিলের সমাপ্তি করেছেন কিন্তু শেষখানে তিনি সম্মিলিত মোনাজাত করেন আপনি কেন করবেন কিন্তু ধরেন আপনার প্রয়োজন রবের কাছে আল্লাহর কাছে চাইবেন যে কোনো সময় আপনি দূরে খাত নামাজ পড়ে এমনি আল্লাহর কাছে হাত উঠালেন অথবা এমনিতে আপনি হাত উঠালেন সমস্যা নেই নবী করিম বদলে যখন গেছেন জেহাদের ময়দানে হাত উঠিয়ে দোয়া করেছেন নবী করিম যখন বৃষ্টি চেয়েছেন তখন হাত উঠিয়ে দোয়া করেছেন এইরকম ক্ষেত্রগুলিতে হাত উঠিয়ে দেন বালা মুসিবত নেমে এসছে বালা মুসিবত দূর করার জন্য যে কোনো সময় হাত উঠিয়ে দেন হাত উঠার জন্য কোনো সময় লাগে আপনি বাড়িতে বসে হাত উঠিয়ে দিলেন অসুবিধা নেই তো বলছিলাম কি যে লম্বা নামাজ পড়তে হবে কিসের সূর্য চন্দ্র গ্রহণের নামাজ সোম্মায় তার পড়বেন সালাম ফিরবেন ওয়াইসান্ন আন্তোসাল্লা ফি জামাতিন এই মাসলাগুলি শুনে নেন কারণ আজকে অনেকগুলি আমার কাছে ফতুয়া জিজ্ঞাসা এসছে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে তো এই যে আপনার সলাতুল কসুফ আসল হচ্ছে যে জামাত সহকারে পড়া আসল হচ্ছে জামাত করে পড়া মসজিদে জামাত হবে এমাম এমামতি করেন মুক্তাদি হয়ে আপনার এইভাবে নামাজ পড়ে এটা হচ্ছে সন্ন্যত কিন্তু কোথাও যদি এই সন্ন্যত কায়েম না থাকে ধরেন দেশে সূর্য চন্দ্র গ্রহণ হচ্ছে লোকেরা জামাত করেন আর আপনি জামাত করার ক্ষমতা রাখেন না আপনার মসজিদ আপনার আয়ত্ত নেই ধরেন মসজিদ আপনার আয়ত্তের বাইরে এই সন্ন্যতকে কি মেরে দিবেন পড়বেন না আপনি বাড়িতে পড়েন আপনি একা আছেন একা পড়েন আপনার ছেলে মেয়েরা আছে পরিবার আছে তাদেরকে নিয়ে পড়েন বাড়িতে বাড়িতে পড়েন আজকে ফতুয়া যেমন এসছে আমরা বাড়িতে কি কি করতে পারবো যেখানে জামাত হচ্ছে না সূর্য চন্দ্রগ্রহণের নামাজ পড়তে পারবো উত্তর হচ্ছে পারবেন তবে উত্তম ছিল যদি মসজিদে জামাত করে পড়তেন আর একটা প্রশ্ন যে আমাদের দেশে মহিলার ব্যবস্থা নেই মহিলারা কি বাড়িতে সূর্য চন্দ্রগ্রহণের নামাজ পড়তে পারবে একা একা হ্যাঁ পারবে পারবে কারণ নবী হাদিস হয়েছে ফাইজার আই তুমজা যদি এইরকম পরিস্থিতি দেখো যে সূর্য চন্দ্রগ্রহণ লেগেছে তাহলে ফাফজাউ এলা সালাতে ঝাঁপিয়ে এসো নামাজের জন্য ফাফজাউ এলা জিক্রিল্লাহ সালাতে আল্লাহর জিকির এবং আল্লাহর নামাজের জন্য এখন ঝাঁপিয়ে আসবো নামাজের দিকে নবী সাসম এ হাতে আমল করব কিন্তু আমল করার জন্য আমি জামাত পাচ্ছি না বা আপনার বাড়ির বা আমার বাড়ির মহিলারা জামাত পাচ্ছে না তো তারা নামাজ পড়বে না তারা আল্লাহর বান্দা বান্দি সুতরাং তারাও আল্লাহর কাছে নামাজে ঝাঁপিয়ে আসবে জি হ্যাঁ তাই বলছেন যে জামাতে সূর্য চন্দ্র গ্রহণ নামাজ পড়া হচ্ছে সোননাথ কেন সুন্নাত লেফেলিন নবী সাল্লাহ নবী করিম সাল্লাহ সাল্লামের যেহেতু আমলটা এরকম ছিল ওয়াজুজ আন্তসাল্লা ফোরাদা তবে একা একাও এই সলাতুল কসুফ সূর্য চন্দ্র গ্রহণের নামাজ পড়া যাবে জায়েজ এবার বুঝে নিয়েছেন না সে মহিলাই পড়ুক পুরুষ পড়ুক একা মাঠে ঘাটে বাড়িতে যেতে পারছেন না হয়তো আপনাকে বলা হচ্ছে যে আপনি এই ডিউটিতে বসে থাকেন নামাজ পড়ে পড়েন কাস্টমার নিয়ে আপনি এখানে নামাজ পড়েন কিন্তু আপনি মসজিদে যেতে পারবেন না নামাজের পরে নামাজ পড়ার পরে তখন সংক্ষেপে খুদবা দেবে ওয়াইহাজের এবং তাদেরকে সতর্ক সাবধান করবে গাফিলতি থেকে এবং প্রতারণা থেকে ধোকা খেয়ে থাকিও না এটা মনে করিও না যে আমার বয়স তো এখন পঁচিশ তিরিশ এটা মনে করি না যে আমরা কি সে আদার সামুদের জাতি আল্লাহর গজব নামবে হ্যাঁ আমরা এমন কোন কবিরা গোনা করেছি যেমন আজকালকার মুসলমান মনে করে কি বা করলাম আমি এইরকম আমার বিপদে পড়লাম ওর দোষী খুঁজে পাই না চোখ এমন অন্ধ হয়েছে যে নিজের আয়ব দোষ দোষটুই খুঁজে পায় না মাঝে মধ্যে দমাম খবর জেলে বহুবার গেছি এবং মাঝে মধ্যে যাই এখনো তো অনেক আসামিরা আশা আসার পরে বলছে যে হুজুর বসে কি যে অপরাধ করেছে আমি তো কিছু অপরাধ করিনি কেন যে আমি জেলে আসলাম আমি বললাম যে পাঁচ সপ্তাহ নামাজ পড়েন কেন ওইটা করি না মাঝে মধ্যে সবচেয়ে বড় অপরাধ করেন আপনি ওই চুরি করেননি আর চোরের কেসে ফেসেছেন এই জন্য হ্যাঁ বা ধরেন কোন একটা অপরাধ করেনি আর ওই অপরাধের কেসে ফেসেছেন কিন্তু পাপ এমন হয়ে চেপেছিল আপনার উপর যে আল্লাহ রব তখন আপনার জন্য জাল পেতে রেখেছেন হ্যাঁ ইন্না বিল মির সাদ নিশ্চয় তোমার রব উঁত পেতে রয়েছেন প্রস্তুত হয়ে আছেন তোমাকে ধরার জন্য জাল পাতানো আছে তুমি নামাজ ছাড়ছো রোজা ছাড়ছো আর হারাম খাচ্ছ কত হারাম দেখছো মনে করছো যে কি এমন কি এমন কি কিছুই না যেমন নবিসাল বলেছেন যে যারা বেশি পাপ করে তাদেরকে পাপটা কেমন লাগে নাখের ডগায় মাছি বসার মতো মাছি বসে মাছি বসে উড়িয়ে দিলেন হয়ে গেল তো যারা অহরহ পাপ করে তাদের স্বভাবটা ঠিক এরকম কোনো ব্যাপারই না যখন ধরা খেয়ে যায় আল্লাহর জালে এইরকম তখন বলে যে আমি কোন বা অপরাধ করলাম আরে কত অপরাধ জীবনে করে চিন্তা করো তুমি ওয়াম বিল ইকসার মিনা দুয়া আর ইমাম সাহেব যখন ওয়াজ করবেন নামাজের পরে সূর্যচন্দ্র গ্রহণে তখন বেশি বেশি দোয়া এবং ইস্তেকফারের জন্য উপদেশ দেবেন বা হুকুম করবেন সাদকা করতে বলবেন গোলাম আজাদ করতে বলবেন সহি বোখারিতে রয়েছে আয়সাদি আল্লাহ তালা থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ সাল্লাম ইনসারাফা আন্নান ইনসারাফা কসুফ সূর্যচন্দ্র গ্রহণের নামাজ থেকে কি করলেন ফিরলেন সূর্যগ্রহণ লেগেছে নবী সালাম ফখাতাবান্নাসা লোকজনকে খুদবা দিলেন বক্তব্য করলেন ফাহামেদ আল্লাহ আসনা আরে আল্লাহর প্রশংসা গণগান করলেন ওয়াকাল আর বললেন এই এইটুকু কথা বলেছেন তাতে সেই খুদবার একটা অংশ এটা ছিল গুরুত্বপূর্ণ অংশ আর সবগুলি গুরুত্বপূর্ণ ইন্না শামসাউল কামার মিন আয়াতিল্লাহ নিশ্চয় সূর্য চন্দ্র আল্লাহ নিদর্শনাবলীর দুটো অন্যতম নিদর্শন লায়ান কাছে ফান এলে মতে আহাদিন ওয়ালা হায়াতহি কারো মৃত্যু বা কারো ভূমিষ্ঠ জন্ম নেওয়ার কারণে সূর্য বা চন্দ্রগ্রহণ হয় না বা লাগে না ফাইদা রায় তুম জালিকা যখন তোমরা এমনটা দেখবে ফাদুল্লাহ তখন আল্লাহর কাছে দোয়া করবে অসল্লু সালাত আদায় করবে নামাজ পড়বে ওয়াতাসাদ্দাকু সাদকা করবে আল্লাহাদিস হাদিস মোত্তাফাকুন বখারি মুসলিম রয়েছে ফাইনিন তাহাতি সালাদ কখনো কখনো হয় কি লম্বা সময় সূর্য চন্দ্রগ্রহণ চলছে কয়েক ঘন্টা নামাজ এক ঘন্টায় শেষ হয়ে গেছে ধরে আর দুই ঘন্টা তিন ঘন্টা কি চলছে সূর্য চন্দ্র গ্রহণ চলছে বলছেন নামাজ যদি শেষ হয়ে যায় সূর্য চন্দ্র গ্রহণ শেষ হওয়ার আগেই তাহলে জাকার আল্লাহ আল্লাহর জিকির রাজগার করবে দোয়া করতে থাকেন দোয়া মানে সম্মিলিত দোয়া না আপনি বসে বসে দোয়া করেন নামাজ পড়ে ইমাম সাহেব চলে গেছেন অত ইমাম সাহেব নিজের কক্ষে চলে গেছেন আপনি বসে বসে দোয়া করেন আপনি বসে বসে কোরআন তেলাওয়াত করেন আল্লাহর কাছে কান্নাকাটি করেন তবা ইস্তেফার করেন হাত্তা যতক্ষণ পর্যন্ত সূর্য চন্দ্র গ্রহণ শেষ না হয়ে যায় কেউ যদি মনে করে যে নামাজটা শর্ট হয়ে গেছে আবার পড়ি দুইবার তিনবার পড়ি চলবে বলছে লেখক বলছেন ওয়ালা ঈদুসলাত নামাজ রিপিট করবে না পুনরায় পড়ি এখনো সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ শেষ হচ্ছে না দুই পড়লাম আর দুই পড়ি দুই পড়লাম আর দুই পড়ি চার পড়লাম আর দুই পড়ি চলবে না চলবে না ওয়াইন ইনজালাল কুসুফ অহফিস সলাতে হ্যাঁ না আর এর বিপরীত তাড়াতাড়ি কি হয়ে গেছে সূর্য চন্দ্রগ্রহণ শেষ হয়ে গেছে আর নামাজ চলতি আছে এখন জানতে যদি পারেন যে সূর্য গ্রহণ বাইরে থেকে হয়তো বললো যে সূর্য গ্রহণ শেষ হয়েছে হয়েছে আমাদের সাথে এরকম হয়েছে নামাজ চলতি আছে চলতে চল লম্বা ইমামকে খবরই নেই বাইরে থেকে একজন লোক আসে বলছে সূর্য গ্রহণ তো এখন শেষ হয়ে গেছে আওয়াজটা পৌঁছিল তাহলে এখন কি করবে সাথে সাথে নামাজ ছেড়ে দিবে নাকি না নামাজ ছাড়বে না কি করবে বলছেন যে এমনটা যদি হয় যে ওয়াইন ইন জালাল কুসুফ ওহফিস নামাজ অবস্থায় যদি দেখা যায় সূর্য গ্রহণ শেষ হয়ে গেছে আতাম্মাহা খাফিফাতান তাহলে নামাজটা সালাদটা হালকা করে পূর্ণ করে নেবে ও তবে নামাজ ভঙ্গ করবে না সালাদ নষ্ট করবে না ভঙ্গ করবে না কারণ মহান আল্লাহ কোরআন সুরে মোহাম্মদ আয়াত নম্বর তেত্রিশ ইরশাদ করেছেন আল্লাহ এবং রসুলের আনুগত্য করো আর তোমরা নিজের আমলকে বিনষ্ট করিও না বা তিল করিও না শেষ একটি মশালা রয়েছে তাতে শেষ হয়ে যাবে তুফ আলু সালাতুল কসুফ হাত্তাফি অকাতির নাহিলে অমুমিল আমরে বিহা যদি সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ এমন সময় লাগে যেই সময় নিষিদ্ধ নামাজ মাথার উপর সূর্য ঠিক ওই সময় সূর্যগ্রহণ লেগেছে যখন খাড়া একেবারে মাথার উপর সূর্য থাকবে তখন নামাজ পড়া নিষেধ আছে কিনা ঠিক সূর্য যখন ডুবছে ওই সময় সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ ঠিক যখন সূর্য উঠতে যাচ্ছে সেই সময় চন্দ্রগ্রহণ দেখছেন যে চন্দ্রগ্রহণ লেগে আছে চন্দ্রগ্রহণ দেখা যায় সূর্য ওঠার পরে চন্দ্রগ্রহণ সময় দেখা যায় ঠিক না তো দেখতে পাচ্ছেন যে এখন এই সময়টা নিষিদ্ধ সময় সূর্য উঠছে বা সূর্য ডুবছে আর চন্দ্রগ্রহণ বা সূর্য গ্রহণ তো এই সময় কি নামাজটা পড়া যাবে না যাবে না বলছে যাবে বলছে ফালো সালাতুল কুসুফ সূর্য চন্দ্র গ্রহণের নামাজ আদায় করা যাবে তাফি অকাতির নাহি এমনকি নিষিদ্ধ সময়গুলিতেও কারণ নবী করিম সাল্লাম ক্ষেত্রে কোনো বাধা নিষেধ করেননি বরং বলেছেন যখনই তোমরা দেখবে যখনই তোমরা এরকম সূর্যচন্দ্র গ্রহণ দেখবে তখন কি করবে সালাত তাদের করলে অমমিল আমরে বিহা এখানে আজকের গুরুত্বপূর্ণ আলোচনা শেষ হল আল্লাহ রব যেন কবুল করেন এবং রব্বুল আলম যেন সুন্নতির বাস্তবায়নে তৌফিক দান করেন আর সমস্ত রকমের শির থেকে বিদাত থেকে কুসংস্কার থেকে আর অলৌকিক কুলক্ষণ আর ভ্রান্ত ধারণা সূর্য চন্দ্র গ্রহণ সম্পর্কে রয়েছে সমস্ত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন ওসল্লাহ সাল্লাম নবীনা মোহাম্মদ আল্লাহ আলী ওসাহাবি আজমাইন أرشدنا لزمت محاضن القرآن فذكر الله يسعدنا عرفنا إخوة الإيمان